যদি মানো কোরআন হে মুসলমান মানো খোদার বিধা মানো কোরআন হে মুসলমান মানো খোদার বিধা হয় করো না মুনাফিকার কাফির বিমা তবে ভয়ে করো না মুনাফিকার কাফির বিমা যদি মানো কোরআন হে মুসলমান মানো খোদার বিধান মানো কোরআন হে মুসলমান মানো খোদার বিধান ভয় করো না মুনাফিকার কাফের বিমান বন্ধুরা আপনারা শুনছেন দুর্নিবার সাংস্কৃতিক কাফেলার আয়োজন গানটির কথা সুর ও কণ্ঠ দিয়েছেন হাফিজ খায়রুল বাসার দেলোয়ার সত্যের পথে আজ চলতে গেলে অনেক বাধা বিপদ আসতে পারে বাধা বিপদ সব পায়ে দলে যাও এগিয়ে সেই পথটি ধরে সত্যের পথে আজ চলতে গেলে অনেক বাধা বিপদ আসতে পারে বাধা বিপদ সব পায়ে দলে যাবে গিয়ে সেই পথটি ধরে যে পথে আছে ভাই সুখের ছোঁয়া যে পথে আছে ভাই সুখের ছোঁয়া শান্তি ও ফুর ভয় করো নমো নফে কর কাফির বিমা হই করো নমুনাফিকার কাফির বিমা যদি মানো কোরআন হে মুসলমান মানো খোদার বিধান মানো কোরআন হে মুসলমান মানো খোদার বিধান ভয় করো নমুনাফিকার কাফির বিমা ভয় করো না মুনাফিকার কাফের বিমান চলে না যারা এই কোরআন মেনে সুখী হবে না দু জাহানে জীবনে চলার পথে হুচট খাবে মরার পরে দু চোখে যাবে চলে না যারা এই কোরআন মেনে সুখী হবে না দু জাহানে জীবনে চলার পথে হুচট খাবে মরার পরে দু চোখে যাবে তাই আল কোরআনের পথে অটল থেকো আল কোরআনের পথে অটল থেকো আসুক না ঝড় তুফান ভয় করো না মুনাফিকার কাফের বিমান ভয় করো না মুনাফিকার কাফের বেঈমান যদি মানো কোরআন হে মুসলমান মানো খোদার বিধান মানো কোরআন হে মুসলমান মানো খোদার বিধান ভয় করো না মুনাফিকার কাফের বেঈমান তবে ভয় করো না মুনাফিকার কাফের বিমান ভয় করো না মুনাফিকার কাফের বিমান ভয় করো না মুনাফিকা কাফের বিমান